হে মুসলিম তোমার সন্তানকে কোরআন শিখাও যান কবজের সময়টা তোমার আসানে কাটবে কোরআনের দোয়াতে মহান প্রভু তোমাকে ক্ষমা করে দেবে কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান একটি ছেলে আলেম হলে ছেলে আলে মহলে পরবে কোরআন মৃত্যুকালে ভেগে যাবে মরদুদ শয়তান ভেগে যাবে মরদুদ শয়তান থাকবে রে ইমান জন কবজের সময় তোমার হইবে রে আসান জন কবজের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান হাদিছেতে বলেন নবী হাদিসেতে বলেন নবী যান কবছইবে যখনি মা বাপ বেশে আসবে শয়তান করিতে বেইমান মা বাপ বেশে আসবে শয়তান করিতে বেইমান কোরআন শয়তান তারাইয়া রাখি বেইমান কোরআন শয়তান তারাইয়া রাখি বেইমান কোরআন শিখাও ছেলে মেয়েকে হে মুসলমান জান কাবজের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে হে মুসলমান জান কাবজের সময় তোমার হইবে রে আসান জান কাবজের সময় তোমার হইবে রে আসান নবীজি মোর হাদিস বলে নবীজি মোর হাদিস বলে সুরাই আসেন মৃত্যুকালে পড়লে বেগে যাবে তখন মোর দুদশায় তান পড়লে বেগে যাবে তখন মোট দুধ শয়তান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান কয় বিমারি বিনয় করে কয় বিমারি বিনয় করে একটু পানি দাও আমারে অমিনি না পাক পানি খাওয়ায় অমিনি না পাক পানি খাওয়ায় তখনই শয়তান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান যখন তোমায় কবর দিবে যখন তোমায় কবর দিবে কবর আজাব শুরু হবে কোরআনের দোয়াতে ক্ষমা কোরআনের দোয়াতে ক্ষমা করবেন রহমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান